সানডে সাসপেন্স শুধুমাত্র Mirchi ninety eight point Bangla সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা সহদেব বাবুর পোর্ট্রেট সত্যজিৎ রায়ের জন্ম দোসরা মে উনিশশো সালে বাংলা সাহিত্য জগতে তিনি ছিলেন এক বিরাট ব্যক্তিত্ব একের পর এক আমাদের উপহার দিয়েছেন ফেলুদা প্রফেসর শঙ্কু তারিণী খুঁড়োর মতন অসাধারণ সব চরিত্র ও অজস্র ছোট গল্প উনিশশো সালে অ্যাবস্ট্রাকশন নামে একটি ইংরেজি গল্প দিয়ে লেখার জগতে সত্যজিতের আত্মপ্রকাশ উনিশশো সালে সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশ উপলক্ষে বাংলা সাহিত্য রচনা শুরু বাকিটা ইতিহাস সাহিত্য রচনার জন্য তিনি পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার আনন্দ পুরস্কার ইত্যাদি তার মৃত্যু হয় তেইশে এপ্রিল উনিশশো সালে আজকের গল্প সহদেব বাবুর পোর্ট্রেট আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সত্যজিৎ রায় গল্প একশো এক এই বইটি থেকে প্রধান চরিত্রে সহদেব বাবু ও মিহির বাবু গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার আমি অগ্নি শুরু হচ্ছে সহদেব বাবুর পোর্ট্রেট যেটার আগে নাম ছিল ফ্রি স্কুল স্ট্রিট সেই মির্জা গালিব স্ট্রিটে ল্যাজারাসের নিলামের দোকানে প্রতি রবিবার সকালে সহদেববাবুকে দেখা যেতে শুরু করেছে মাস তিনেক হল প্রথম অবস্থায় লোকাল ট্রেনে হেয়ালির বই গোপাল ভাঁড়ের বই খনার বচনের বই পাঁচালির বই এই সব বিক্রি করে তারপর সাত বছর ধরে নানান রকম দালালির কাজ করে কমিশনের টাকা জমিয়ে সেই টাকায় ছোটখাটো ব্যবসা শুরু করে আজ বছর পাঁচেক হল ইলেকট্রিক কেবলের ব্যবসা করে সহদেব ঘোষ যেখানে এসে দাঁড়িয়েছেন সেখানে সদানন্দ রোডে তার একটা ছিমছাম ফ্ল্যাট একটা ফিয়াট গাড়ি টেলিফোন টেলিভিশন দুটো চাকর একটা ঠাকুর আর একটা অ্যালসেশিয়ান কুকুর আগে যারা তার খুব কাছের লোক ছিল তারা এখন তাকে দেখলে চট করে চিনতে পারে না বা চিনলেও সাহস করে এগিয়ে এসে কথা বলে না সহদেববাবুরও খুব ইচ্ছে নেই যে তারা তাকে চেনে তাই তিনি গোঁফ রেখেছেন জুলফিটা এক ইঞ্চি বাড়িয়েছেন আর চোখ খারাপ না হওয়া সত্ত্বেও একটা পাওয়ার বিহীন সোনার চশমা নিয়েছেন অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে তার নতুন বন্ধু জুটেছে যারা তার বাড়িতে রোজ সন্ধ্যায় এসে ভালো চা আর ভালো সিগারেট খান প্লাস্টিকের তাসে তিন তাস খেলেন আর শনি রবিবার টেলিভিশনে হিন্দি বাংলা ছবি দেখেন ল্যাজারাসের দোকানে যাওয়ার কারণটা সহদেববাবুর বৈঠকখানায় গেলেই বোঝা যায় প্রতি রবিবারই তিনি ঘরের শোভা বাড়ানোর জন্য নিলাম থেকে কিছু না কিছু শৌখিন জিনিস কিনে আনেন ঘড়ি ল্যাম্প পেতলার সিনেমাটির মূর্তি মোমবাতি দান বিলিতি ল্যান্ডস্কেপ ছবি ঘরের এসব কিছুই ল্যাজারেসের দোকান থেকে আনা এছাড়া টেবিল চেয়ার সোফা কার্পেট ইত্যাদি তো আছেই আজ ল্যাজারেস কোম্পানির মিহির বাবু কথা দিয়েছেন যে বিলিতি ঔপন্যাসিকদের ভালো অ্যাকসেট বই তিনি সহদেব বাবুর জন্য ব্যবস্থা করে দেবেন মিহিরবাবু অভিজ্ঞ লোক ২০ বছর আছেন ল্যাজারাস কোম্পানিতে বাঁধা ধরা খদ্দেরদের চাহিদাগুলো তিনি আগে থেকে আন্দাজ করতে পারেন সহদেববাবুর পছন্দ তার ভালোভাবেই জানা এর আগেও অনেক হঠাৎ বড় লোকের চাহিদা তিনি মিটিয়েছেন এরা অনেকেই যে লেখাপড়া বিশেষ না জানলেও ঝলমলে বিলিতি বই দিয়ে আলমারি সাজাতে ভালোবাসেন সেটা মিহিরবাবু বিলক্ষণ জানেন ষোলোখানা বইয়ের সুদৃশ্য সেট গাঢ় লাল চামড়ায় বাঁধানো সহদেববাবুর দেখেই মনটা নেচে উঠেছিল কিন্তু সেটা দেখার পর মুহূর্তেই বইগুলো যে টেবিলের ওপর রাখা ছিল তার পিছনেই দেওয়ালে টাঙানো গিলটি করা ফ্রেমে বাঁধানো একটা ছবি দেখে তিনি কেমন যেন হকচকিয়ে গিয়ে বইয়ের কথাটা সাময়িকভাবে ভুলেই গেলেন ছবিটা একটা অয়েল পেন্টিং একজন বাঙালি ভদ্রলোকের পোর্ট্রেট সাইজে আন্দাজ তিন ফুট বাই চার ফুট সেটা যে বেশ পুরনো সেটা তার ধুলি মলিন অবস্থা থেকে যেমন বোঝা যায় তেমনই বোঝা যায় ছবিতে দেখানো অনেক খুঁটিনাটি জিনিস থেকে গড়গড়া কেরোসিনের ল্যাম্প রূপোর পানের ডিবে হাতির দাঁতের হাতলওয়ালা ছড়ি এ সবই চলে যাওয়া দিনের কথা মনে করিয়ে দেয় তাছাড়া বাবুর পরনে গিলে করা এক পেশে বোতামোলা পাঞ্জাবি ঘন কাজ করা কাশ্মীরি শাল চুনট করা চওড়া পেড়ে ধুতি এসবই বা আজকের দিনে কে পরে যে কালের ছবি সেকালে অনেক সম্ভ্রান্ত বাঙালি আর্টিস্টদের দিয়ে নিজেদের ছবি আঁকিয়ে বাড়িতে টাঙিয়ে রাখতেন কাজেই তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই যেটা সহদেববাবুকে অবাক করল সেটা হলো ভদ্রলোকের মুখ কেমন দেখছেন সহদেববাবুর দিকে এগিয়ে এসে প্রশ্ন করলেন মিহিরবাবু একেবারে আপনার মুখ বসানো তাই নয় কি সেটা সহদেববাবুরও মনে হয়েছিল কিন্তু বিশ্বাসটাকে পাকা করার জন্য হাতের কাছে বিক্রির জন্য রাখা একটা বাহারের আয়নায় নিজের মুখটা একবার দেখে নিয়ে বললেন সত্যি তো কার ছবি মশাই মিহিরবাবু জানেন না বললেন একটা লট এসেছে চিতপুরের এক পুরনো বাড়ির গুদাম থেকে এখন সে বাড়িতে গেঞ্জির কারখানা বসেছে অনেক জিনিসের মধ্যে এই এটাও ছিল কার ছবি জানেন না আবার জিজ্ঞেস করলেন সহদেববাবু তবে দেখা মাত্র আপনারই কথা মনে হয়েছে কোনো জমিদার টমিদার হবে তবে আর্টিস্ট নাকি নাম করা শৈলেশ চাটুর্যে এলগিন রোডে থাকেন আর্ট নিয়ে লেখেন টেকেন তিনি এই কিছুক্ষণ আগে এসে দেখে বললেন পরেশ গুঁইয়ের নাকি এককালে বেশ সুনাম ছিল ছবির ডান দিকের কোণে লাল রঙে লেখা শিল্পীর নামটা সহদেবাবুর দৃষ্টি এড়ায়নি তো এটাও অকশন হবে নাকি কেন আপনার চাই আশ্চর্য সহদেব ঘোষের অনেক শখের মধ্যে একটা বড় শখ ছিল নিজের একটা পোর্ট্রেট আঁকানো ল্যাজারাসেই একদিন একটা তেল রঙে আঁকা পুরনো পোর্ট্রেট দেখে শখটা মাথায় চাপে কথাটা মিহিরবাবুকে বলাতে তিনিও উৎসাহ দিয়েছিলেন এ একটা নতুন জিনিস হবে মশাই আজকাল আর এটা রেওয়াজ নেই তো অথচ পাকা হাতে আঁকা একখানা বেশ বড় সাইজের পোট্রেট আঁকিয়ে ঘরে টাঙিয়ে রাখলে সে ঘরের চেহারাই পাল্টে যায় আর এসব ছবির আয়ু কতদিন ভাবতে পারেন আর্ট গ্যালারিতে এখনো চারশো পাঁচশো বছরের পুরনো অয়েল পেন্টিংয়ের জেল্লা দেখলে মনে হবে কালকের আঁকা কোনো আর্টিস্টের সঙ্গে পরিচয় নেই এমনকি শিল্প জগতের সঙ্গে কোনো সম্পর্কই নেই বলে সহদেববাবু শেষটায় আনন্দবাজার আর যুগান্তরে বিজ্ঞাপন দিয়েছিলেন প্রতিবেশী সাংবাদিক সুজয় বোস বাতলে দিয়েছিলেন বিজ্ঞাপনের ভাষা তৈলচিত্রে প্রতিকৃতি অঙ্কনে পারদর্শী শিল্পীর প্রয়োজন প্রশংসাপত্র সহ নিম্নলিখিত ঠিকানায় ইত্যাদি ইত্যাদি একজন শিল্পীর দরখাস্ত দেখে তাকে বাড়িতে ডেকে পাঠান সহদেববাবু বছর পঁচিশেক বয়স নাম Kallol Kallol Dasgupta government college of arts থেকে পাশ করে রোজগারের চেষ্টা করছে ছাত্র ভালো ছিল তার প্রমাণ রয়েছে সার্টিফিকেটে কিন্তু ছেলেটির চুল দাড়ি গোঁফের বহর ঢলঢলে প্যান্ট আর উগ্র বেগুনি রঙের শার্ট দেখে সহদেববাবু ভরসা পাননি অতিরিক্ত অভাবী বলেই বোধ হয় বারণ করা সত্ত্বেও ছেলেটি আরও দুবার এসেছিল কিন্তু সহদেব বাবুর মন ভেজেনি যার চেহারা এত অপরিষ্কার তার ছবির হাত পরিষ্কার হবে কি করে শেষ পর্যন্ত এক ব্যবসায়ী বন্ধুর কথায় বিশ্বাস করে এক ভদ্র চেহারা সম্পন্ন আর্টিস্টকে ডেকে দুদিন সিটিংও দিয়েছিলেন সহদেববাবু বাবু কিন্তু দ্বিতীয় দিনে যখন দেখলেন যে তার চেহারাটা ছবিতে তার নিজের মতো না হয়ে নিউ মার্কেটের প্যারাডাইজ স্টোর্সের ব্রজেন দত্তের মতো হয়ে যাচ্ছে তখন বাধ্য হয়ে আর্টিস্টের হাতে পাঁচটা দশ টাকার নোট গুঁজে দিয়ে তিনি বিদায় দিয়েছিলেন মিহিরবাবুর প্রশ্নের উত্তরে সহদেববাবু বললেন আর কাগজে বিজ্ঞাপন দিয়েও তো ভালো আর্টিস্ট পেলাম না অথচ এ যেন আমারই জন্য তৈরি তাই ভাবছিলাম মানে তাহলে আপনার জন্য রেখে দিই ছবিটা কিন্তু ইয়ে মানে কীরকম দাম দেখি কত কমে পারি তবে ওই যে বলছিলাম আর্টিস্টের কিন্তু নাম ছিল এককালে শেষ পর্যন্ত সাড়ে সাতশো টাকায় এই অজ্ঞাত পরিচয় বাঙালি বাবুর ছবিটি কিনে এনে সহদেব ঘোষ তার বৈঠকখানায় সবচেয়ে বেশি চোখে পড়ে এমন একটা জায়গায় দেওয়ালে স্থান দিলেন ঘরের চেহারা সত্যি ফিরে গেল জবরদস্ত শিল্পী তাতে কোনো সন্দেহ নেই কাশ্মীরি শালের প্রত্যেকটি কলকা কত ধৈর্য ও যত্নের সঙ্গে আঁকা ডান হাতের অনামিকায় আংটির হিরেটা যেন জল করছে গড়গড়ার রূপোর কলকেটি যেন এই মাত্র পালিশ করা বলা বাহুল্য সহদেববাবুর বন্ধুরাও ছবিটি দেখে থ মেরে গেলেন প্রথমে সবাই ভেবেছিলেন যে সহদেব বুঝি কোনো ফাঁকে কোনো শিল্পীর স্টুডিওতে গিয়ে ছবিটা আঁকিয়ে এনেছেন তারপর আসল ঘটনাটা শুনে তাদের সকলে চোখ ছানা বড়া পৃথিবীতে কোটি কোটি মানুষের প্রত্যেকেরই নাক চোখ কান ঠোঁট মুখের মোটামুটি একই জায়গায় থাকা সত্ত্বেও এক যমজ ভাই বোন ছাড়া দুজনের চেহারায় এতটা সাদৃশ্য কোথায় চোখে পড়ে সত্যনাথ বক্সি তো সরাসরি জিজ্ঞেস করে বসল ইনি তোমার কোনো পূর্বপুরুষ নাম তো সেটা অবশ্যই সম্ভব না কারণ সহদেবের পূর্বপুরুষের মধ্যে গত একশো বছরে কেউ পয়সা করেননি ঠাকুরদাদা ছিলেন রেল স্টেশনের টিকিটবাবু আর প্রপিতামহ ছিলেন জমিদারি সেরেস্তার সামান্য কেরানি নন্দবাড়ুজ্যের রহস্য উপন্যাস পড়ার বাতিক সে নিজেকে একটা ছোটখাটো গোয়েন্দা হিসেবে কল্পনা করতেই ভালোবাসে সে বলল এই বাবুটির পরিচয় খুঁজে না বার করা পর্যন্ত স্বস্তি নেই ওই হীরের আংটিটার মধ্যে আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি নিতাইদার কাছে চার ভলিউম বংশ পরিচয় আছে বাংলার জমিদারদের নারী নক্ষত্র তাতে জানা যায় ছবিও আছে অনেকগুলো দেখি কিছু বার করতে পারি কিনা সেদিন আর তাসের আড্ডা জমল না এই ধরনের কাকতালীয় ঘটনা আর কার কি জানা আছে সেই সব গল্প করে সন্ধ্যাটা কেটে গেল রাত্রিরে বিছানায় শুয়ে সহদেববাবু অনুভব করলেন যে ছবিটা দিনের বেলায় বৈঠকখানায় থাকলেও রাত্রে শোবার ঘরে রাখলে ভালো হয় আর সেই সঙ্গে যদি ছবিটির মাথার ওপর একটা ব্লু লাইটের ব্যবস্থা করা যায় যেমন ট্রেনের কামরায় থাকে আর সেটা যদি সারা রাত জ্বালিয়ে রাখা যায় তাহলে ঘুমেরও ব্যাঘাত হবে না অথচ মাঝরাত্রে ঘুম ভাঙলেই ছবিটা চোখে পড়বে এই কাজটা ইলেকট্রিক মিস্ত্রি ডাকিয়ে পরের দিনই করিয়ে ফেললেন সহদেববাবু ছবিটা পাবার তিন দিনের মধ্যেই সহদেববাবু তার ঝুলভিটা ইঞ্চি খানে কমিয়ে নিলেন কারণ ঝুলভিতেই ছবি চেহারার সঙ্গে বেমিল ছিল হাতে নখ নিয়মিত না কাটার ফলে বেহারা রকম বেড়ে যেত সহদেববাবুর ছবির বাবুর হাতে নখ গোড়া অবধি পরিষ্কার করে কাটা তাই সহদেববাবু নিজের নখের যত্ন নিতে আরম্ভ করলেন পানের অভ্যেস ছিল না ছবির মতো পানের ডিবে কিনে চাকরকে দিয়ে খিলি পান সাজিয়ে ডিবে পুরে পকেটে নিয়ে কাজে বেরোতে শুরু করলেন গেও মানুষ ছোট অবস্থা থেকে বড় হয়েছেন বলেই আদব কায়দার দিকটা সহদেববাবুর একেবারেই জানা ছিল না এই সম্ভ্রান্ত ঘরের বাবুর ছবির প্রভাব ক্রমে তার হাবভাবে একটা পালিশ এনে দিতে শুরু করল লালবাজারের আপিসে বসে যতক্ষণ কাজ করতেন ততক্ষণ কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না টেরিলিনের শার্ট আর টেরিকটের প্যান্ট পরে আপিসে যান সিগারেট খান দিনে তিনবার চা আর দুপুরে সীতানাথের দোকান থেকে আনা পুরি তরকারি আর জিলিপি খান এসব অভ্যেস অনেক দিনের কিন্তু কাজের শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে এসে তিনি আর ঠিক আগের মানুষ থাকেন না হাঁটা চলার ভঙ্গি কথা বলার ঢং তাকিয়া কোলে নিয়ে বাবু হয়ে বসার কায়দা চাকরকে হাঁক দিয়ে ডাকার মেজাজ এসবই নতুন এসব অবশ্যই বন্ধুদের দৃষ্টি এড়ায় না তারা বলে ছবির বাবুর প্রভাব তোমার ওপর যেভাবে পড়েছে তোমাকে তো ফ্ল্যাট বাড়ি ছেড়ে চক মিলানো বাড়ি দেখতে হচ্ছে <laughs> সহদেব বাবু মৃদু হাসেন <laughs> কোনো মন্তব্য করেন না ছবির বাবুর সবচেয়ে বেশি কাছে মনে হয় নিজেকে যখন সহদেব বাবু রাত্রে ঘরে ঢুকে অন্য সব বাতি নিভিয়ে কেবল নীল আলোটা জ্বালিয়ে খাটে শোন তখন সত্যি মনে হয় ওই বাবু আর তিনি একই ব্যক্তি আর তখনই মনে হয় ওই রকম এক পেশে সোনার বোতামওয়ালা পাঞ্জাবি ওই বাহারের চওড়া লাল পেড়ে ধুতি ওই রকম কাজ করা কাশ্মীরি শাল ওই চেয়ার ওই গড়গড়া ওই হিরের আংটি ওই হাতির দাঁতের হাতলওয়ালা ছড়ি এ সবই তার চাই আর সবই একে একে জোগাড়ও হল ছড়ি আর চেয়ার দিলেন মিহির বাবুই চিতপুর থেকে লোক ডাকিয়ে স্পেশাল গড়গড়া তৈরি হলো ছবির সঙ্গে মিলিয়ে সেই সঙ্গে ভালো অম্বুরি তামাক আনিয়ে সেটা খাবার অভ্যেসও তৈরি হলো ছবির মতো পাঞ্জাবি তৈরি করার কোনো অসুবিধে নেই আর তার জন্য সোনার বোতামও কেনা হলো শালটা জোগাড় হলো এক বৃদ্ধ কাশ্মীরি শালওয়ালার কাছ থেকে নাদের শাহ শালওয়ালা গত শীতে সহদেববাবুর বাড়িতে এসেছিলেন হরেক রকম শাল সঙ্গে নিয়ে সহদেববাবু কিছু কেনেননি এবার শীত পড়তেই এক রবিবার সকালে শালওয়ালা আবার এসে হাজির সহদেববাবু তাকে ছবিটা দেখিয়ে বললেন ঠিক এমনি একখানা শাল জোগাড় করে দিতে পারেন নাদের শাহ তৈরি চোখে ছবির দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে বললেন शायद जमेवार तो जल्दी नहीं मिलेगा पर अगर आप टाइम दे तो हम ही खोज করে দেখতে পারি সেই জামেওয়ারও চলে এলো তিন সপ্তাহের মধ্যে রঙের সামান্য বেমিল তবে আসল শালের রং কেমন ছিল কে বলবে একে তো পুরনো ছবি রং বদলে যেতে পারে তাছাড়া আর্টিস্টের তেল রং আর আসল শালের রঙে কোনো তফাত নেই এ কথা জোর দিয়ে কে বলতে পারে কত দাম জিজ্ঞেস করলেন সহদেববাবু আপনার জন্য স্পেশাল রেট সাড়ে চার সাড়ে চারশো আজকের দিনে ভালো কাশ্মীরি শালের দাম সম্পর্কে সহদেববাবুর কোনো ধারণাই নেই স্যার <laughs> চোখের কোণে খাঁজ ফেলে মৃদু হেসে বললেন নাদের শাহ সাড়ে চার হাজার four thousand five hundred special rate আর কমল না নাদের শাহকে সাড়ে চার হাজার টাকার একটা চেক লিখে দিলেন সহদেব ঘোষ ছবির সঙ্গে মেলানো চেয়ার শ্বেত পাথরের তেপায়া টেবিল ঘষা কাঁচের ডোমওয়ালা কেরোসিন ল্যাম্প আর শেক্সপিয়ারের বই কেনার পরেও একটা জিনিস বাকি রইল সেটা হল বাবুর ডান হাতের অনামিকার হীরের আংটিটা সহদেব ঘোষ একবার নৈহাটি গিয়ে বিখ্যাত জ্যোতিষী দুর্গাচরণ ভট্টাচার্যকে দিয়ে তার ভাগ্য গণনা করিয়ে এনেছিলেন তখন তিনি সবে ব্যবসায় নেমেছেন কপালে কি আছে জানা নেই জ্যোতিষী সহদেবের অভাবনীয় আর্থিক সাফল্যের কথা গণনা করে একটা কাগজে লিখে দিয়েছিলেন কিন্তু আট বছরের মধ্যেই যে ব্যবসার এমন দুর্যোগ দেখা দেবে তার কোনো উল্লেখ সে কাগজে ছিল না আজ সেই কাগজটাকে ছিঁড়ে দলা পাকিয়ে জানলার বাইরে ছুঁড়ে ফেলে দিলেন সহদেববাবু কারণ আর কিছুই নয় গত এক মাসের মধ্যে দুটো বড় অর্ডার বাতিল হওয়ায় সহদেববাবুর বেশ কয়েক লাখ টাকা লোকসান হয়ে গিয়েছে অত্যন্ত সাধারণ অবস্থা থেকে শুরু করলেও সহদেববাবুকে কোনোদিন পড়তির গ্লানি ভোগ করতে হয়নি নিচ থেকে ধীরে ধীরে সমানে তিনি ওপরের দিকেই উঠেছেন অর্থাৎ সবটাই চড়াই উতরাই নেই কিন্তু আজ হঠাৎ উতরাইয়ের বিভীষিকাময় অভিজ্ঞতা তাকে হারা করে দিল আর এই অবস্থাটা যে সাময়িক তেমন কোনো ভরসাও তিনি পেলেন না এই অবস্থায় একজন জ্যোতিষীর ওপর আস্থা হারালেও অন্য আর একজনের কাছে যাবার লোভ সামলাতে পারলেন না সহদেব ঘোষ ভবানীপুরে গিরিশ মুখার্জি রোডের নারায়ণ জ্যোতিষীকে গিয়ে ধরলেন তিনি নারায়ণ জ্যোতিষীর গণনা করতে লাগল সাড়ে চার মিনিট সহদেবের চরম দুর্দিন দেখা দিয়েছে অপগ্রহের প্রভাব চলবে গোটা বছরটাই এবং কোনো এক ব্যক্তি যার উপর সহদেব বিশ্বাস রেখেছিলেন তিনি প্রতারকের কাজ করছেন এই ব্যক্তি যে কে সেটা ভেবে বার করার কোনো প্রয়োজন বোধ করলেন না সহদেববাবু এমন কেউ করতে পারে সেটা আগে জানলে বরং সাবধান হতে পারতেন ব্যবসায় নেমে অনেকের উপরই বিশ্বাস রাখতে হয় তাকে তাদের মধ্যে কে ল্যাং মেরেছে সেটা এখন জেনে কি লাভ আসল কথা তার সর্বনাশ হয়েছে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে প্রথমেই গেল ফিয়াট গাড়িটা চার বছর আগে চৌত্রিশ হাজার টাকায় কেনা গাড়িটা বারো হাজারে বিক্রি করতে হলো সহদেব বাবুকে দুর্দিনের বন্ধুই খাঁটি বন্ধু এমন একটা প্রবাদ ইংরেজিতে আছে সহদেববাবুর তিনজন বন্ধুর মধ্যে একজনই দেখা গেল সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন যে সেই যে বলেছিলেন ছবির বাবুর পরিচয় খুঁজে বার করবেন সে ব্যাপারে এখনো পর্যন্ত সুবিধে করে উঠতে পারেননি বংশ পরিচয় চার খণ্ডের এক খণ্ডে সেলিমগঞ্জের জমিদার ভূতনাথ চৌধুরীর ছবির সঙ্গে আর সব কিছু মোটামুটি মিলে গেলেও মুখ একেবারেই মেলেনি নন্দ পাশে থাকাতে এই সংকটের অবস্থাতেও সহদেববাবু তবু সামলে আছেন না হলে কি হতো বলা যায় না এই নন্দবাণুর যেই একদিন সহদেববাবুকে বললেন কথাটা ছবিটা বিদায় করো ভাই আমার বিশ্বাস ওটাই নষ্টের গোড়া আর সত্যি বলতে কি এখন তোমার যা চেহারা হয়েছে তার সঙ্গে ওটার মিল খুব সামান্যই হাতের আয়না নিয়ে ছবির সামনে দাঁড়িয়ে নিজের মুখের সঙ্গে মিলিয়ে সহদেববাবুরও যে কথাটা মনে হয়নি তা নয় গত দুমাসেই কানের দুপাশে পাকা চুল দেখা দিয়েছে চোখের তলায় কালি পড়েছে গাল বসেছে চামড়ার মসৃণতা চলে গেছে অথচ ছবির বাবুর কোনো বিকার নেই ওই লেজারাসেই আবার গিয়ে ফেরত দাও ছবিটা বললেন নন্দ বাণুজ্যে তোমাকে তো বলেছিল আর্টিস্টের বেশ নামডাক আছে খদ্দের মিলে যাবে আপদ বিদেয় হবে পয়সাও কিছু আসবে ঘরে বুঝেছ সেই রাত্রে ঘরের বাতি নিভিয়ে নীল বাতি জেলে ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে সহদেববাবুর মনে যে ভাবটা এলো সেটা আগে কখনো আসেনি সেটা আতঙ্কের ভাব বাবুর ঠোঁটের কোণে হাসিটা এতদিন প্রসন্ন বলে মনে হয়েছে এখন মনে হচ্ছে পৈশাচিক দৃষ্টিটাও সোজা তার দিকে হওয়াতে মনে হয় হাসিটা বুঝি তাকে উদ্দেশ্য করে হাসা কি আশ্চর্য কবেকার কোথাকার এক বাবু সেই বাবুর ছবি আঁকলেন আদিকালের শিল্পী পরেশ গুঁই আর সেই ছবি কিনা তার বাড়িতে এসে তার জীবনটাকে এমনভাবে তছনছ করে দিল ছবির দামের বাইরে কত টাকা খরচ হয়েছে এটা কেনার দরুন সেটা ভাবতে সহদেববাবু শিউরে উঠলেন তাও তো সামর্থ্য ছিল না বলে হিরের আংটিটা কেনা হয়নি সেটার পেছনে আবার আর ভাবতে পারলেন না সহদেববাবু নীলবাতি নিভিয়ে দিয়ে খাটে শুয়ে স্থির করে ফেললেন কাল সকালেই ট্যাক্সি করে ল্যাসারেসে গিয়ে ছবিটা ফেরত দিয়ে আসবেন না গুড মর্নিং স্যার ওটা আবার কি বই আনলেন প্রায় এক বছর পরে মিহির বাবুর সঙ্গে দেখা হলো আজ অবশ্যই রবিবার নয় তাই নিলামের কোনো তোড়জোড় নেই সহদেববাবু তিনটে বাংলা খবরের কাগজ দিয়ে আষ্টে পৃষ্ঠে মোড়া ছবিটাকে মেঝেতে নামিয়ে রেখে কপালের ঘাম মুছে মিহিরবাবুকে ব্যাপারটা বললেন অবশ্যই আসল কারণটা তো আর বলা যায় না তাই বললেন আরে ছবিটা দেখে সবাই ঠাট্টা করে মশাই বলে জমিদারি প্রথা উঠে গেল আর তোমার কিনা হঠাৎ জমিদার সেজে ছবি আঁকানোর শখ হলো শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেছে তাই ফেরত দেওয়াই স্থির করলাম দেখবেন যদি কেউ কেনে টেনে অবশ্যই পড়ে থাকলেও ক্ষতি নেই ট্যাক্সি থেকে নামতে দেখলুম গাড়ির কি হলো হ্যাঁ, কারখানায় আসি সহদেববাবু চলে যাবার পর টেলিফোনের বই দেখে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নাম্বার বার করে ভাইপোকে একটা ফোন করলেন মিহিরবাবু ভাইপোর ছবির এক্সিবিশন হচ্ছে সেখানে বড় পেয়ারের ভাইপো এটি কে কলল এই আমি মিহির কাকা শোন তোর প্রথম রোজগার করিয়ে দিয়েছিলাম কিভাবে মনে আছে মনে নেই <laughs> সেই যে সদানন্দ রোডের এক ভদ্রলোক পোর্ট্রেট আর্টিস্টের জন্য বিজ্ঞাপন দিলেন তুই গেলে তোকে খেয়ে দিয়ে দিলেন আর তুই মন থেকে পোর্ট্রেট করলি ওই জমিদারের পোশাক পরিয়ে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। <laughs> সে ছবি আবার ফেরত এসেছে বুঝেছিস তুই এক সময় এসে নিয়ে যাস দোকানে অনেক মাল রাখার জায়গা নেই টেলিফোনটা রেখে মিহিরবাবু খদ্দের দিকে মন দিলেন অ্যারন সাহেব এসেছেন সেই দাবার সেটটার খোঁজে <laughs> সেটাকে আবার দেড়শো বছর আগে বর্মায় তৈরি বলে চালাতে হবে সানডে সাসপেন্সে আজ শুনছিলেন সহদেব বাবুর পোর্ট্রেট রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে সহদেব বাবু ও নাদির শাহর ভূমিকায় দ্বীপ মিহিরবাবু নন্দ ভাঁড়ুজ্জে সত্যনাথ বক্সি ও জনৈক বন্ধুর চরিত্রে মীর শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শুভদীপ গল্পের সূত্রধার ও পরিচালক আমি Agni ninety eight point three মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শেষ হল সত্যজিৎ রায়ের লেখা সহদেব বাবুর পোর্ট্রেট আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স